হাবিব ইবনু শাহিদ রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন ইবনু সিরিন আমাকে নির্দেশ করলেন আমি যেন হাসানকে জিজ্ঞেস করি তিনি আকিকার হাদিসটি কার কাছ থেকে শুনেছেন আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন সামুরাহ ইবনু জুদ্দুব রদিল্লাহ তাল্লাহ্ন থেকে